Hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাবিহি ওয়ানওয়ালা আম্মাবাদ মহান আল্লাহ সুবহানুহাতার অসংখ্য শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হৃদায়ত দেখিয়েছেন যিনি আমাদেরকে ইসলাম প্রদান করেছেন যিনি আমাদেরকে অনুগ্রহ করে তার দিনের ছায়াতলে আমাদেরকে নিয়ে এসেছেন তার দিনের দৌলত আমাদেরকে প্রদান করেছেন অসংখ্য দরুদ সালাম হত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসালামের জন্যে যার আগমনের মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকারে দূরীভূত হয়েছে আলোর বন্যা বসেছে এবং আমরা সকলে হৃদায়তের পথ পেয়েছি আল্লাহ সুবহানুয়াতালা সকল ইমানদারদেরকে ক্ষমা করে দিন এবং নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে মহান আল্লাহ সুবহানুয়াতালা নির্যাতন এবং নিপীড়ন থেকে উদ্ধার করুন প্রিয় দর্শক আমরা আমাদের সোনালী শিশু অনুষ্ঠানে গত কয়েকটি পর্ব ধরে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা করছিলাম মধ্যে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি গত দুটি পর্ব ধরে তা হচ্ছে সোনালী শিশুদের সাথে যখন আমরা কথা বলবো তখন অত্যন্ত ভদ্রচিতভাবে অত্যন্ত প্রশান্তভাবে অত্যন্ত দরাজ দিল নিয়ে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে কথা বলতে হবে খুবই বুদ্ধিবৃত্তিকভাবে যাতে তাদের বিকাশ ঘটে বুদ্ধিবৃত্তিক যাতে তাদের বুদ্ধির যে বিভিন্ন দরজাগুলো রয়েছে সেগুলো খুলে যায় উন্মুক্ত হয়ে যায় তাদের জন্য যাতে তাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি পাওয়ার এগুলো বৃদ্ধি পায় যাতে তাদের ইনভেস্টিগেটিভ ইনকুইজিটিভ ইনকোয়ারি মেন্টালিটি যাতে তাদের মধ্যে তৈরি হয় এগুলো আমাদের পিতামাতার অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সেই দিক নির্দেশনায় আজকে আমরা সর্বশেষ এই সিরিয়ালে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম সাহাবাইক আমদি আল্লাহ তালাহু তারা কিভাবে শিশুদের সামনে এই বুদ্ধিভিত্তিকভাবে কথা বলেছেন এবং অন্যরা সালফে সালহীনের মধ্যে তারা তাদের সন্তানদের সাথে কিভাবে কথা বলেছেন তাদের সাথে প্রশান্তভাবে বুদ্ধিভিত্তিক ভাবে সেই আরও কয়েকটু এক্সাম্পল আমরা তুলে ধরে আমরা এই আলোচনাটিকে র্যাপ আপ করতে চাই এখানে আমরা প্রথমে আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে হজরত ওমর ইমিন আব্দুল আজিজের আদি আল্লাহ তালাহু ওমর আদি আল্লাহ তালাহু ওমর ইমিন আব্দুল আজিজ রাহেমহল্লা এই দুজনের ঘটনা আমরা গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে ওমর ইবনু ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালাহুর কাছে যখন কোনো একজন ব্যক্তি তার সন্তানের ব্যাপারে অভিযোগ প্রদান করলেন তখন তিনি সন্তানকে ডাকলেন সেই শিশুটিকে সেই ছেলেটিকে ডাকলেন তার কথা শোনার জন্য এবং তিনি তার কথা শুনে তারপর বাবাকে তিনি কিছু কারেক্টিভ মেজার্স গ্রহণ করার জন্য বললেন যে আপনারই ত্রুটি রয়েছে ত্রুটি তো আপনিই করেছেন আপনার সন্তানকে প্রতিপালন ক্ষেত্রে এর থেকে আমরা যেটি বুঝতে পারি তা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে লালন পালন করব তারা সেভাবেই গড়ে উঠবে অতএব তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্যারেক্টারের মধ্যে যদি কোনো ত্রুটি বা ভুল থাকে তাহলে এগুলো কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে তারা ইনহেরিট করেছে বা আমাদের থেকে তারা শিখেছে ultimately the responsibility is ours এখানে দ্বিতীয়ত যেই বিষয়টি আমরা অমর ইবনা আব্দুল আজিজ রাহেমহল্লা সম্পর্কে বলেছিলাম যে একজন হাসেমি শিশু বা একজন ছেলে যখন তার সামনে কথা বলতে চায় তখন তিনি তাকে বলেন যে তুমি এখন কথা বলবেন তুমি কথা বলবে না বড়রা যারা আছে তখন তারা কথা বলবে তখন এই শিশুই তাকে বললেন যদি এই বড় বা বয়সের বয়সের উপর যদি নির্ভর করত কারো বুদ্ধিমত্তা তাহলে আপনার চেয়ে যিনি বেশি বয়সী তিনি আজকে এই যে কাজটি আপনি করছেন আপনি যে আমিরুল মমিনিন আমিরুল মমিন আপনি না হয়ে আপনার চেয়ে যারা বেশি বয়সী তারা হতেন আমিরুল মমিনিন এই কথা তিনি বলে এরপর তিনি আরও কিছু কথা আমিরুল মমিনিনকে তিনি বললেন বলার পর আমিরুল মমিন তাকে বললেন যে তুমি তো অনেক ভালো কথা বলছো তুমি আমাকে আরও কিছু কথা বলো তখন তিনি তাকে আরও চমৎকার কিছু কথা বললেন এর মাধ্যমে আমিরুল মমিন এতটা তিনি আবেগী হয়ে পড়লেন এতটা তিনি সতর্ক হয়ে পড়লেন তার মধ্যে আল্লাহ সুবহানুমাতার ভয় ভীতি এতটা তৈরি হলো যে তিনি কান্না করা শুরু করে দিলেন এবং সর্বশেষ তিনি যখন জানতে পারলেন যে এই ছেলেটি হচ্ছে সে যিনি হোসেন রদি আল্লাহ তালাহুর ছেলে এবং তার বয়স মাত্র হচ্ছে এগারো তখন তিনি তার অনেক প্রশংসা করলেন তার জন্য মহান আল্লাহ সুবহানুমাতার কাছে দোয়া করলেন আজকে এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মুসাহাব নয় সাদ রদি আল্লাহ তালাহু আরেকজন সাহাবি তার কথা তিনি বলছেন কানা আবি ইদা সল্লা ফিল মসজিদে তাজাউজা আমার পিতা যখন মসজিদে সালাত আদায় করতেন তখন তিনি খুবই সংক্ষিপ্তভাবে সালাত আদায় করতেন ওয়া আতাম্মা রুকু আ সুজুদা এবং তিনি রুকু এবং সিজদা এগুলো সবই ঠিক মতো দিতেন এখানে কোনো দ্রুত করতেন না তিনি কেরাত অর্থাৎ খুব লম্বা তেলাওয়াত করতেন না সংক্ষিপ্তভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন ওয়া ইজা সল্লা ফিল বেইতি আর যখন তিনি বাড়িতে সালাত আদায় করতেন তখন তিনি আত আলার রুকু আওয়াজ সুজুদ আওয়াজ সালাত তখন তিনি অনেক লম্বা তেলাওয়াত করতেন অনেক লম্বা রুকু করতেন অনেক লম্বা সিজদা করতেন অনেক লম্বা করে তিনি সালাত আদায় করতেন কুলতু তখন আমি আমার পিতাকে বললাম ইয়া আবাতা হে পিতা ইজা সল্লাইতে ফিল মসজিদে জৌস্তা যখন আপনি মসজিদে সালাত আদায় করেন তখন খুবই সংক্ষিপ্তভাবে করেন ও ইজা সল্লাইতে ফিল বাইতে আতল আতলতা আর আপনি যখন বাড়িতে সালাত আদায় করেন তখন অনেক লম্বা করে সালাত আদায় করেন কেন কলা তখন তিনি বলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ইন্না ইম্মাতুন ইউক্তাদাবিনা আমরা হচ্ছে ইমাম আমরা হচ্ছে সমাজের নেতা মসজিদের নেতা আমাদেরকে মানুষ অনুসরণ করবে অতএব আমরা যখন বাড়িতে সালাদ আদায় করি তখন আমাদের সন্তানরা তোমরা যারা আমাকে আমাদেরকে দেখছো আমরা আমাদেরকে দেখে দেখে তোমরা বুঝবে যে এইভাবে লম্বা করে সালাদ আদায় করতে হয় আমরা তোমাদের সামনে আমাদের নিজেদেরকে আদর্শ হিসেবে পেশ করছি মানুষের সামনে ন মানুষের সামনে আমরা যখন যাব তখন সেখানে অনেক লম্বা করে করলাম এটিকে মানুষকে দেখানোর জন্য তা কিন্তু নয় আমাদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হয় অতএব মানুষকে নিয়ে যখন আমরা সেটি করি তখন দ্রুত কারণ মানুষের বিভিন্ন কাজ থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে সেই জন্যই মানুষদেরকে আমরা দ্রুত ছেড়ে দেই মানুষকে আমরা ফেতনায় ফেলি না আমরা নিজেদেরকেও মানুষের সামনে নিজেদেরকে ফেতনা হিসেবে উপস্থাপন করি না কিন্তু ঘরে যখন আমরা করি তখন তোমাদের সামনে আমরা একটি আদর্শ উৎস একটাই একটি একটি এক্সাম্পল একটা মডেল উপস্থাপন করতে চাই যার উপর ভিত্তি করে তোমরা আমাদের সন্তানরা বড় হয়ে উঠবে এখানে এই বিষয়টি আলোচনা করার পর আমরা দেখি যে ইমাম হাইসামি রহমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন তার আল মুজমা গ্রন্থে এবং তিনি বলেছেন এই হাদিসের যত বর্ণাকারী রয়েছে তাদের প্রত্যেকে হচ্ছেন সহি এবং ইমাম তাবরানি রহমুল্লাহ তার আল কাবির গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন দু নম্বরে আমরা আবু বুরদা ইবনে আবি মুসা আল আশারদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটি বর্ণনা করতে চাই তিনি বলছেন যে শাহিদ শাহিদাত শাহিদু আবা মুসা ওয়াহুয়াফি বাইতি উম্মেল ফদল যে আমি আবু মুসা রাদি আল্লাহ আনহুকে দেখলাম যে তিনি উম্মুল ফদল রাদি আল্লাহ আনহা তার বাসায় তিনি একবার ছিলেন তার ছেলে আবু মুসা আল আশা আল্লাহ তালাহর ছেলে আবু বরদা রাদি আল্লাহ তালাহ তিনি নিজে হাদিসটি বর্ণনা করছেন আরেকজন শিশু হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন ফা আত তখন উম্মুল রদি আল্লাহ তাল আনহা তিনি হাসি দিলেন ফাসাম্মাত ফাসাম্মাত ফাসাম্মাতাহা অতঃপর আবু মুসাল রদি আল্লাহ তাল আনহু তিনি তখন এই যে হাসির এই যে এই যে মহিলা উম্মুল ফদল তিনি যে হাসি দিলেন এই হাসির তিনি উত্তর প্রদান করলেন ওয়াতস্তু ফালাম ইউসাম্মিতনি আর আমি যখন হাসি দিলাম কিন্তু আমার এই আবু মুসাল আশারদি আল্লাহ তাল আনহু তিনি কিন্তু তখন আমার হাসির উত্তর প্রদান করেননি ফালাম্মা জি ইতু ইলা উম্মি যখন আমি মায়ের কাছে আসলাম আখবর তুহা আমি তাকে বললাম যে আমি হাসি দিয়েছিলাম বাবা কিন্তু হাসির উত্তর দেননি কিন্তু উম্মুল ফদল যখন হাসি দিয়েছে তখন তিনি হাসির উত্তর দিলেন ফালাম্মা জা আবু মুসা যখন আবু মুসা আমার মায়ের কাছে আসলেন ক্বালাত লাহু তিনি তাকে বলেন আতো সায়েন্দাকে ইবনি ফালাম তুশাম্মিতহু আমার ছেলে আপনার সামনে হাসি দিল আপনি তার হাসির জন্য উত্তর দিলেন আমরা জানি যে কেউ যদি হাসি দেয় তাহলে তিনি বলবেন আলহামদুলিল্লাহ আর অন্য তার জন্য বলবে ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়াহাদিল্লাহ বা এরকম এইভাবে আমরা জানি যে হাসির উত্তর প্রদান করতে হয় কিন্তু এখানে তিনি হাসির উত্তর প্রদান করেননি এই কারণে তিনি তার মায়ের কাছে এসে যখন অভিযোগ করলেন তার মা তার স্বামীকে জিজ্ঞেস করেন আপনি কেন হাসির উত্তর প্রদান করলেন না তখন এবং বললেন যে আর একজন নারী তিনি হাসি দিয়েছিলেন আপনি তার হাসির উত্তর প্রদান করেছিলেন ফাকওয়ালা তখন তিনি বললেন ইন্না ইবনাকে আতোসা ফালাম ইয়াহমিদুল্লাহ ফালাম ইয়াহমেদুল্লাহ যে আপনার তোমার ছেলে হাসি দিয়েছিল কিন্তু সে আলহামদুলিল্লাহ বলেনি ফালাম উসাম্মিথু ফলে আমি তার হাসির উত্তর প্রদান করিনি ওয়া ইন্নামা আতসাত আর ওই নারী তিনি হাসি দিয়ে হাসির উত্তর দিয়েছে ফাহামিদাতিল্লাহ ফাসাম্মাত আর তিনি তখন আল্লাহ সুবহানুমতালার প্রশংসা করেছেন এবং এই কারণে আমি তার হাসির উত্তর প্রদান করেছি সামি তু রসুল রসুলাম বলেছেন ইদা আতসাহাদুকুম ফাহামিদ আল্লাহ যখন তোমাদের মধ্যে কেউ হাসি দেবে এবং সে আল্লাহর প্রশংসা করবে তখন তোমরা তার উত্তরে তার জন্য কল্যাণ কামনা করো ওইদা আলম ইয়াহমাদিল্লাহ ফালা আর সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তোমাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না তার জন্যে দোয়া করা বা তার নাসির উত্তর দেওয়ার জন্য কল আর তখন তিনি বলেন আহসান্তা আহসান্তা খুবই ঠিক করেছেন আপনি ঠিক কাজই করেছেন আপনি খুবই ভালো করেছেন ইমাম হাকিম রহমুল্লাহ তার মুস্তাদেক হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন শহীদুল ইসনাদ যদিও এটি ইমাম বুখার এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেননি ইমাম আজাহাবি তিনি বলেছেন যে হ্যাঁ এ হাদিসের সব ঘটুক ঘটনা এবং এর যে সানাদ এগুলো সব ঠিক রয়েছে তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারি যে সম্মানিত দর্শক পিতা ছেলের হাসির উত্তর দেননি ছেলে কিন্তু পিতার ব্যাপারে গিয়ে মায়ের কাছে অভিযোগ করলো যে আমার হাসির উত্তর বাবা দেননি এই যে সন্তান তার যে আবেদন তার যে তার যে তার যে অধিকার রয়েছে অধিকার সম্পর্কে সে কিন্তু কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছে কারণ নিশ্চয়ই তার পারিবারিক পরিবেশটি এমন ছিল যে তারা প্রত্যেকে মন খোলাভাবে তাদের কথাগুলো বলতে পারতেন দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখি তা হচ্ছে যে এই শিশু যখন অভিযোগ করে তখন বাবা কিন্তু ধমক দিয়ে বলতে পারতেন যে তুমি আমার ব্যাপারে অভিযোগ করছো এত বড় সাহস তোমাকে কে কথা বলার অনুমতি দিয়েছে কে অধিকার দিয়েছে এভাবে কিন্তু তিনি তাকে ধমক দিয়ে ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি না সেটি না করে তিনি অত্যন্ত লজিক্যালি তার সাথে আলোচনাটি চালিয়ে গিয়েছেন তাকে লজিক্যালি বুঝিয়ে দিয়েছেন যে তুমি যেহেতু এটি করনি অতএব আমি তার বিপরীতটি করতে পারিনি প্রিয় দর্শক এই জায়গা থেকে আমরা আপনাদের সামনে যেই মূল শিক্ষাটি তুলে ধরতে চাই তা হলো যে শিশুদের সাথে অত্যন্ত লজিক্যালি অত্যন্ত সায়েন্টিফিক্যালি অত্যন্ত র্যাশনালি আপনাকে আলোচনা কথাবার্তা চালিয়ে যেতে হবে কখনো তাকে ছোট মনে করে তাকে দমিয়ে রাখা যাবে না তাকে ছোট মনে করে তাকে আপনি তাকে ধমক দিয়ে বসিয়ে রাখবেন না তাতে তার বুদ্ধিভিত্তিক বিকাশ একেবারেই হবে না এরপর আপনাদের সামনে কিছু প্র্যাকটিক্যাল চমৎকার কিছু ঘটনা এবার বর্ণনা করব সে বিষয়টি হচ্ছে যেমন এখানে শিশুদের সাথে আরও খুবই শান্ত প্রশান্তভাবে কথা বলছেন যারা অনেক বড় পণ্ডিত অনেক বড় দিনদার অনেক বড় জ্ঞানী অনেক বড় আলেম অনেক বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারাও কিভাবে কথা বলেছেন তার দুইটি এক্সাম্পল বলছি ইমাম আবু হানিফা রাহেমহল্লা একবার তিনি দেখলেন যে একটি শিশু সে মাটি দিয়ে খেলছে তখন তিনি সেই শিশুটিকে বললেন ইয়া গোলাম হে বৎস ইয়াকা ওয়াসুকুতি ফিত্তিন তুমি মাটিতে খেলছো দেখো মাটিতে পড়ে যেও না কিন্তু মাটিতে পড়ে যেও না কাদায় খেলছো কাদায় পড়ে যেও না তাহলে তুমি যদি পড়ে যাও তাহলে তোমার গোটা শরীর কর্দমাক্ত হয়ে যাবে ধুলাবালিতে মলিন হয়ে যাবে ফকর আল গোলামুল ইমাম তখন ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহকে এই ছেলেটি বলে উঠল ইয়াকে আন্তামিনা সকুত লে আন্না সকুত আল আলিম সকুত আল আলম হে ইমাম হে আল আল ইমাম আল আজম হে ইমাম আবু হানিফা আপনি বরং খুব সাবধান থাকবেন যাতে আপনি পড়ে না যান কারণ মনে রাখবেন যে একজন আলেমের পতন মানে হচ্ছে একটা পৃথিবীর পতন একটা আলেমের পতন মানে হচ্ছে একটা পৃথিবীর পতন সুবহান আল্লাহ বিহামদি ফাকান আবু হানিফা লা ইউফতি بعد سماع هذه الكلمة إلا بعد مدارسة المسألة شهرا كاملا بعد تلامذه ইমাম আবু হানিফা এই কথা এই শিশু থেকে শোনার পর থেকে তিনি কোনো একটি মাসালা তার ছাত্রদের সাথে এক মাস পর্যন্ত আলোচনা পর্যালোচনা সমালোচনা এটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ করার আগে কোনো মাসালার তিনি উত্তর প্রদান করতেন না সুবহান আল্লাহামদি কারণ তিনি এই শিশুর কাছ থেকে শুনেছেন যে আন্না সুকুতাল আলিমি সুকুতাল আলাম একজন আলেমের পদস্খলন মানে হচ্ছে একটা পৃথিবীর পতন এখান থেকে তিনি বুঝতে পেরেছেন যে আমি আলিম হিসেবে যদি আমি এমন কোনো কথা বলে ফেলি এমন কোনো কাজ এমন কোনো ফতোয়া প্রদান করি এমন কোনো মাসালা প্রদান করি যা আসলে ঠিক নয় তাহলে গোটা পৃথিবী এভাবে ধ্বংস হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কারণে বিভ্রান্ত হবে এই জন্যে তিনি কোন একটি মাসালা প্রদান করার জন্য এক মাস পর্যন্ত তার সাথীদের সাথে তার ছাত্রদের সাথে তিনি এটি নিয়ে মনাকাশা করতেন এটি নিয়ে তিনি এটি নিয়ে তিনি তাদের সাথে পর্যালোচনা করতেন তারপরে তিনি সেই মাসালাটির উত্তর প্রদান করতেন এখানে আমরা দেখি ইমাম আবু হানিফা এর মতো ব্যক্তিত্ব তিনি যদি কাজ করেন তিনি যে একজন শিশুর সাথে এভাবে কথা বলেন তার কথা থেকে যদি তিনি এতটুকু শিক্ষা প্রদান গ্রহণ করেন তাহলে আমাদের কি শিক্ষা গ্রহণ করা দরকার প্রিয় দর্শক এরপরে আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই যে সেটি হচ্ছে ইমাম মুশাহ ইউসুফ তিনি বর্ণনা করছেন কুলতুমিল মাদিনাতে আন্দা মালিক ইবনে আনাস রদি আল্লাহ তালানহু আমি মদিনায় মালিক ইবনে আনাস রদি আল্লাহ তালার সাথে ছিলাম ও হুয়া ইউফতিবিন হুয়া ইউফতিন্নাস তিনি মানুষকে ফতুয়া প্রদান করতেন মদিনা সবচেয়ে বড় আলেম এবং মালিক মাজহাব যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ফাদাখালা আলহি মোহাম্মদ ইবনুল হাসান মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানী রাহেমাহুল্লাহ তিনি তার কাছে আসলেন সোহেব ইমা আবু হানিফা রাহেমাহুল্লাহ তার সাথে যিনি তার ছাত্র তিনি আসলেন এবং তার বয়স ছিল খুবই কম তিনি তার কাছে অর্থাৎ ইমাম মালিক রাহেমহুল্লার কাছে আসলেন আল মুআত্তা শোনার জন্য মুআত্তা ইমাম মালিক এটি শোনার জন্য তার কাছে তিনি আসলেন এরপর ফকল মোহাম্মদ মোহাম্মদ তখন মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানী রহেমহল্লা তখন এই ইমাম মালিক রহেমহল্লাকে তিনি লক্ষ্য করে বললেন যে আপনার কাছে আমি একটি ফাতোয়া জিজ্ঞেস কারণ লোকেরা তার কাছে যেহেতু ফাতোয়া জিজ্ঞেস করার জন্য তিনি এবার তাকে বললেন যে আমি আপনার কাছে একটি ফাতোয়া জিজ্ঞেস করতে চাই মা তাকুরুফি ফি জুনুবিন লাজিদুল মা আইল্লা ফি মসজিদিন আপনি ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি মত যিনি জুনুব অপবিত্র হয়ে গিয়েছেন এবং বড় অপবিত্র হয়ে গিয়েছেন এখন তার পানি মসজিদে ছাড়ার কোথাও তার কাছে পানি নেই মসজিদের ভিতরে তার পানি রয়েছে তাকে গোসল করে পবিত্র হতে হলে মসজিদের ভিতরে যেতে হবে গোসল করার জন্য পানি আনানোর জন্য আর কোথাও আশপাশে তার কোথাও পানি নেই অতএব হতে পারে যে এই ব্যক্তি মসজিদের তিনি ইমাম অথবা মসজিদের তিনি মোয়াজিন এখন তার কাছেই তিনি থাকেন আর কোথাও পানির কোনো অবস্থা নেই তখন তিনি কীভাবে মসজিদে ঢুকবেন কারণ আমরা জানি রাসুসলাম বলেছেন যে ওয়ালা জুনুবান ইল্লা আবির ইসাবিল যে তোমরা মসজিদে তোমরা যাবে না মসজিদে তোমরা প্রবেশ করবে না যদি তোমরা কি থাকো যদি তোমরা পুত অপবিত্র থাকো যে তোমরা জুনুব অবস্থা থাকো তাহলে তোমরা মসজিদে প্রবেশ করবে না তখন ইমাম মালিক বলেন আল্লাহ জুনুব আল মসজিদা একজন অপবিত্র ব্যক্তি তো মসজিদে প্রবেশ করবে না এতটুকুই কিন্তু প্রবেশ তো তাকে পানি তো কোথাও নেই এখন তিনি কিভাবে মসজিদে প্রবেশ করবেন তাহলে তার এখন তার করণীয় কি তার করণীয় কি তখন ফকাল মোহাম্মদ মোহাম্মদ ইবিন হাসান সাহেব তাকে বললেন ফ্যাকাই ফেয়াসুন আউ হাউদারাতির হাদারাতিল সালাত ও হুয়া মা তাহলে তিনি আসলে কি করবেন কারণ আমরা আপনারাই ফাতুয়া দিচ্ছেন যে কোনো একজন ব্যক্তি যদি পানি দেখে তাহলে তিনি তায়াম্মুম করতে পারবেন না আবার সালাতের সময় হয়ে গিয়েছে পানি দেখার শেষে তার তায়াম্মুম ভেঙে যাবে তাহলে তিনি এখন করবেন কি তার করণীয় কি রয়েছে কয়লা তখন তিনি বললেন ইমাম মালিক রহমুল্লাহ কেন ইউকারেরও তিনি এই কথাই বলছিলেন যে লাইয়াদুল জনুব আল মসজিদা একজন অপবিত্র লোক মসজিদে প্রবেশ করবে না এই প্রবেশ করবে না এতটুকুই তিনি বারবার বলে যাচ্ছিলেন কিন্তু ইমাম মালিককে বারবারই তিনি প্রশ্ন করলেন তিনি তো পানি দেখছেন তার সামনে পানি আবার পানি আনতে তিনি যেতে পারছেন না কারণ এখানে তার তায়ামুম করে এখানে এখানে যাওয়ার তিনি যেহেতু অপবিত্র এখানে যাওয়ার তার কোনো সুযোগ নেই তখন এবার বারবার যখন তাকে একই প্রশ্ন করছেন তিনিও একই উত্তর দিচ্ছেন তখন ইমাম মালিক এবার মোহাম্মদ ইবিন হাসানকে বলেন আচ্ছা তোমার মত কি তুমি বলো তোমার মত কি তুমি কি বলতে চাও তখন তিনি বললেন ইয়া তাইয়াম্মাম ওয়াদ হলু আসলে এই ব্যক্তি আগে তায়াম্মম করবে তায়াম্মম করে তিনি পবিত্র হয়ে গেলেন ওয়াদ হলু তারপরে তিনি মসজিদে প্রবেশ করবেন এখন তো তিনি পবিত্র কারণ পানির অনুপস্থিতিতে তায়াম্মুম দিয়ে পবিত্রতা অর্জন করতে যায় পারে ফায়াদ খুলুল ফায়াজু আলমা আমিন আল মসজিদ তারপর তিনি মসজিদ থেকে পানি গ্রহণ করবেন ওয়াখরুজু এবং পানি নিয়ে তিনি বের হয়ে যাবেন এবং তারপরে ফায়াক তাসিলু তারপরে তিনি গোসল করবেন কলামিন আইনা আনতা তিনি তার এই মোহাম্মদ হাসান এই ছোট বালকের কথা শুনে তিনি খুবই আশ্চর্যজনিত হয়ে গেলেন এবং তিনি বললেন তুমি কোথেকে এসেছ তখন তিনি বলেন মিন আহলি হাদি আমি এই জায়গা থেকে এসেছি আমি এই জায়গা থেকে এসেছি আশার ইলাল আর্দে এবং তিনি মাটির দিকে ইঙ্গিত করে বলেন আমি এই জায়গা থেকে এসেছি সুম্মান হাদা এরপর তিনি সেখান থেকে চলে গেলেন কলু তারা বললেন হাদা মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি সাহেব আবু হানিফা তারা বললেন যে আসলে এই লোকটাকে তাকে যখন তিনি যখন অন্যদিকে প্রশ্ন করলেন লোকটাকে কে আসলো তিনি বললেন যে হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানি তখন মালিক রহমান মোহাম্মদ ইবনুল হাসান ইমাম আবু হানিফার ছাত্র কিন্তু সে যে মিথ্যা কথা বললো বলে কি মিথ্যা কথা বলেছে বলে সে বলল সে এসেছে আসলে মদিনা থেকে সে আসলে ওই শহর থেকে এসেছে কিন্তু এখন সে আবার বলল সে এই মাটি থেকে এসেছে তখন লোকেরা বললেন যে আসলে সে তো মাটির দিকে ইঙ্গিত করে বলেছে যে এই জায়গা থেকে সে এসেছে কারণ আল্লাহ সুবাহানুয়া তালা তো মাটি থেকেই তাকে সৃষ্টি করেছেন অতএব মাটির দিকে ইঙ্গিত করে সে বলেছে আমি এখান থেকে এসেছি অর্থাৎ মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এই দিকে তিনি ইঙ্গিত করেছেন এবং মালিক রাহেমুল্লাহ তখন তিনি বলেন হ্যাঁ দা আসাদু আলাইয়া মিন দাকা সে যে ওই যে আগে যে মাসালার উত্তর সে নিজে প্রদান করেছে যে এই জন অপবিত্র ব্যক্তি আগে তয়াম্বুম করে মসজিদে প্রবেশ করে তারপরে পানি নিয়ে এসে গোসল করবে সেইখানে সে আমাকে যতটা চমৎকার চমৎকৃত করেছে তার উত্তরের মাধ্যমে এই কথার মাধ্যমে আমি তার চেয়ে আরও বেশি চমৎকৃত হয়েছি আমি তার প্রতি আরও বেশি আরও বেশি তার প্রতি অনুরাগী হয়ে গিয়েছি আমি বুঝতে পেরেছি তার বুদ্ধিমত্তা তার জ্ঞান প্রাজ্ঞতার লেভেল কোন পর্যায়ের এই হচ্ছে সম্মানিত দর্শক মনে আমরা দেখি যে মুসলিম বিশ্বের সেরা ইসলামিক স্কলাররাও তারা শিশুদের সাথে এতটা শান্ত প্রশান্ত এতটা ধীর স্থিরতার সাথে কথা বলেছেন কারণ তাদেরকে তাদের জানাতে হবে যে কিভাবে কিভাবে বুদ্ধিমত্তার সাথে প্রাজ্ঞতার সাথে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় আমরা আমাদের শিশুদেরকে যাতে এভাবেই গঠন করে আমরা যাতে এভাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করি আল্লাহ সুবহানুয়া তারা আমাদেরকে সেই তৌফিক দান করুন হাদামা আইন্দি ওয়াল ইলমু আইন্দাল্লাহ ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়া বারাকাতুহু hmm.